أحلام بل افتراه بل هو شاعر فليأتنا فليأتنا بآية كما أرسل الأولون উহারা ইহাও বলে এই সমস্ত অলিক কল্পনা হয় সে উহা উদ্ভাবন করিয়াছে না হয় সে একজন কবি অতএব সে আনয়ন করুক আমাদের নিকট এক নিদর্শন যেরূপ নিদর্শন সহ প্রেরিত হইয়াছিল পূর্ববর্তীগণ ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون ইহাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করিয়াছি উহার অধিবাসীরা ইমান আনে নাই তবে কি ইহারা ইমান আনিবে وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমার পূর্বে আমি ওহিসহ মানুষই পাঠাইয়াছিলাম তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো وما جعلناهم جسدا لا ياكلون الطعام وما كانوا خالدين এবং আমি তাহাদেরকে এমন দেহ বিশিষ্ট করি নাই যে তাহারা আহার্য গ্রহণ করিত না তাহারা চিরস্থায়ীও ছিল না ثم صدقناهم الوعد فانجيناهم ومن نشاء واهلكنا المسرفين অতঃপর আমি তাহাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করিলাম যথা আমি উহাদেরকে ও যাহাদেরকে ইচ্ছা রক্ষা করিয়াছিলাম এবং জালিমদেরকে করিয়াছিলাম ধ্বংস لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছি কিতাব যাহাতে আছে তোমাদের জন্য উপদেশ তবুও কি তোমরা বুঝিবে না وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين আমি ধ্বংস করিয়াছি কত জনপদ যাহার অধিবাসীরা ছিল জালিম এবং তাহাদের পরে সৃষ্টি করিয়াছি অপর জাতি فلما أحسوا بأسنا إذا هم منها يركضون অতঃপর যখন উহারা আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখনই উহারা জনপদ হইতে পলায়ন করিতে লাগিল لا উহাদেরকে বলা হইয়াছিল পলায়ন করিও না এবং ফিরিয়ে আসো তোমাদের ভোগ সম্ভারের নিকট ও তোমাদের আবাস গৃহে হয়তো এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা যাইতে পারে উহারা বলিল হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম জালিম فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين উহাদের এই আত্মনাদ চলিতে থাকে আমি উহাদেরকে কর্তৃত শস্য ও নির্বাপিত অগ্নি সদৃশ না করা পর্যন্ত وما আকাশ ও পৃথিবী এবং যাহা উহাদের অন্তর্বর্তী তাহা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করি নাই আমি যদি ক্রীড়ার উপকরণ চাহিতাম তবে আমি আমার নিকট যাহা আছে তাহা লইয়াই উহা করিতাম আমি তাহা করি নাই بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون কিন্তু আমি সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার উপর ফলে উহা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করিয়া দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যার নিশ্চিন্ন হইয়া যায় দুর্ভোগ তোমাদের তোমরা যাহা বলিতেছ তাহার জন্য وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে তাহারা তাহারই তাহার সান্নিধ্যে যাহারা আছে তাহারা অহংকার বসে তাহার ইবাদত করা হইতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না يسبحون الليل والنهار لا يفترون তাহারা দিবারাত্র তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তাহারা শৈথল্য করে না أم اتخذوا آلهة من الأرض هم ينشرون উহারা মৃত্তিকা হইতে তৈরি যেসব দেবতা গ্রহণ করিয়াছে সেইগুলি কি মৃতকে জীবিত করিতে সক্ষম لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون যদি আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকিত আকাশ মণ্ডলীয় পৃথিবীতে তবে উভয়ই ধ্বংস হইয়া যাইত অতএব উহারা যাহা বলে তাহা হইতে আরশের অধিপতি আল্লাহ পবিত্র মহান তিনি যাহা করেন সে বিষয়ে তাহাকে প্রশ্ন করা যাইবে না বরং উহাদেরকে প্রশ্ন করা হইবে আলিহাতং কুল হাতু বুরহানাকুম آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون উহারা কি তাহাকে ব্যতীত বহু ইলাহ গ্রহণ করিয়াছে বল তোমরা তোমাদের প্রমাণ উপস্থিত করো ইহাই আমার সঙ্গে যাহারা আছে তাহাদের জন্য উপদেশ এবং ইহাই উপদেশ ছিল আমার পূর্ববর্তীদের জন্য কিন্তু উহাদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না ফলে উহারা মুখ ফিরাইয়া নেয় وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون আমি তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করি নাই তাহার প্রতি এই ওহি ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোন ইলাহ নাই সুতরাং আমারই ইবাদত করো وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون উহারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন তিনি পবিত্র মহান তাহারা তো তাহার সম্মানিত বান্দা لا يسبقونه بالقول وهم بأمره يعملون তাহারা আগে বাড়িয়ে কথা বলে না তাহারা তো তাহার আদেশ অনুসারেই কাজ করিয়া থাকে يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত তাহারা সুপারিশ করে শুধু উহাদের জন্য যাহাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তাহারা তাহার ভয়ে ভীত সন্ত্রস্ত ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين তাহাদের মধ্যে যে বলিবে আমি ইলাহ তিনি ব্যতীত তাহাকে আমি প্রতিফল দিব জাহান্নাম এইভাবেই আমি জালিমদেরকে শাস্তি দিয়া থাকি أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون যাহারা কুফরি করে তাহারা কি ভাবিয়া দেখে না যে আকাশ মণ্ডলীয় পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোত ভাবে অতঃপর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে তবু কি উহারা ইমান আনিবে না وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون এবং আমি পৃথিবীতে সৃষ্টি করিয়াছি সুদৃঢ় পর্বত যাহাতে পৃথিবী উহাদেরকে লইয়া এদিক ওদিক ঢলিয়া না যায় এবং আমি উহাতে করিয়া দিয়াছি প্রশস্ত পথ যাহাতে উহারা গন্তব্যস্থলে পৌঁছিতে পারে وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون এবং আমি আকাশকে করিয়াছি সুরক্ষিত ছাদ কিন্তু উহারা আকাশস্থিত নিদর্শনাবলী হইতে মুখ ফিরে লয় وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون আল্লাহ সৃষ্টি করিয়াছেন রাত্রি ও দিবস এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করি নাই সুতরাং তোমার মৃত্যু হইলে উহারা কি চিরজীবী হইয়া থাকিবে كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষভাবে পরীক্ষা করিয়া থাকি এবং আমারই নিকট তোমরা প্রত্যান্বিত হইবে وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون কাফিররা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল বিদ্রুপের পাত্ররূপেই গ্রহণ করে উহারা বলে এই কি সেই যে তোমাদের দেব দেবীগুলির সমালোচনা করে অথচ উহারাই তো রহমানের উল্লেখের বিরোধিতা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 ছিলাম সম্যক পরিজ্ঞাত إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিল এই মূর্তিগুলি কি যাদের পূজায় তোমরা রত রহিয়াছ قالوا وجدنا آباءنا لها عابدين উহারা বলিল আমরা আমাদের পিতৃপুরুষগণকে ইহাদের পূজা করিতে দেখিয়াছি قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين সে বলিল তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষগণ রইয়াছে স্পষ্ট বিভ্রান্তিতে قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين উহারা বলিল তুমি কি আমাদের নিকট সত্য আনিয়াছ না তুমি কৌতুক করিতেছ قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين সে বলিল না তোমাদের প্রতিপালক তো আকাশ মণ্ডলীয় পৃথিবীর প্রতিপালক যিনি উহাদের সৃষ্টি করিয়াছেন এবং এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين শপথ আল্লাহর তোমরা চলিয়া গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করিব فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون অতঃপর সে চূর্ণ বিচূর্ণ করিয়া দিল মূর্তিগুলিকে উহাদের প্রধানটি ব্যতীত যাহাতে উহারা তাহার দিকে ফিরিয়া আসে قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين উহারা বলিল আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করিল কে সে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم কেহ কেহ বলিল এক যুবককে উহাদের সমালোচনা করিতে শুনিয়াছি তাহাকে বলা হয় ইব্রাহিম قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون উহারা বলিল তাহাকে উপস্থিত করার লোক সম্মুখে যাহাতে উহারা প্রত্যক্ষ করিতে পারে قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم উহারা বলিল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যগুলির প্রতি এইরূপ করিয়াছ قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون সে বলিল বরং ইহাদের এই প্রধান সেই তো ইহা করিয়াছে ইহাদেরকে জিজ্ঞাসা করো যদি ইহারা কথা বলিতে পারে فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون তখন উহারা মনে মনে চিন্তা করিয়া দেখিল এবং একে অপরকে বলিতে লাগিল তোমরাই তো সীমা লঙ্ঘনকারী ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون অতঃপর উহাদের মস্তক অবনত হইয়া গেল এবং উহারা বলিল তুমি তো জানোই যে ইহারা কথা বলে না قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم ইব্রাহিম বলিল তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যাহা তোমাদের কোনো উপকার করিতে পারে না ক্ষতিও করিতে পারে না أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون ঠিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত করো তাহাদেরকে তবুও কি তোমরা বুঝিবে না قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين উহারা বলিল তাহাকে পোড়াইয়া দাও সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে তোমরা যদি কিছু করিতে চাও قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আমি বলিলাম হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হইয়া যাও وأرادوا به كيدا فجعلناهم الأخسرين উহারা তাহার ক্ষতি সাধনের ইচ্ছা করিয়াছিল কিন্তু আমি উহাদেরকে করিয়া দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين এবং আমি তাহাকে ও লুতকে উদ্ধার করিয়া লইয়া গেলাম সেই দেশে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি বিশ্ববাসীর জন্য ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين এবং আমি ইব্রাহিমকে দান করিয়াছিলাম ইসহাক এবং পুত্র রূপে ইয়াকুব আর প্রত্যেককেই করিয়াছিলাম সৎকর্ম পরায়ণ وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين এবং তাহাদেরকে করিয়াছিলাম নেতা তাহারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করিত তাহাদেরকে ওহি প্রেরণ করিয়াছিলাম সৎকর্ম করিতে সালাত কায়েম করিতে এবং জাকাত প্রদান করিতে তাহারা আমারই ইবাদত করিত ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين এবং লুতকে দিয়াছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাহাকে উদ্ধার করিয়াছিলাম এমন এক জনপদ হইতে যাহার অধিবাসীরা লিপ্ত ছিল অস্থির কর্মে উহারা ছিল এক মন্দ সম্প্রদায় সত্য ত্যাগী এবং তাহাকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম সে ছিল সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم স্মরণ কর নুহকে পূর্বে সে যখন আহ্বান করিয়াছিল তখন আমি সাড়া দিয়েছিলাম তাহার আহ্বানে এবং তাহাকে ও তাহার পরিজনবর্গকে মহা সংকট হইতে উদ্ধার করিয়াছিলাম ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين এবং আমি তাহাকে সাহায্য করিয়াছিলাম সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যাহারা আমার নিদর্শনাবলী অস্বীকার করিয়াছিল নিশ্চয়ই উহারা ছিল এক মন্দ সম্প্রদায় এই জন্য উহাদের সকলকেই আমি নিমজ্জিত করিয়াছিলাম وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين এবং স্মরণ কর দাউদ ও সুলাইমানের কথা যখন তাহারা বিচার করিতেছিল শস্যক্ষেত্র সম্পর্কে উহাতে রাত্রিকালে প্রবেশ করিয়াছিল কোন সম্প্রদায়ের মেষ আমি প্রত্যক্ষ করিতেছিলাম তাহাদের বিচার ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين এবং আমি সুলাইমানকে এ বিষয়ের মীমাংসা বুঝাইয়া দিয়াছিলাম এবং তাহাদের প্রত্যেককে আমি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 অন্য কাজও করিত আমি উহাদের রক্ষাকারী ছিলাম وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين এবং স্মরণ করো আয়ুবের কথা যখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমি দুঃখ কষ্টে পড়িয়াছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين তখন আমি তাহার ডাকে সাড়া দিলাম তাহার দুঃখ কষ্ট দূরীভূত করিয়া দিলাম তাহাকে তাহার পরিবার পরিজন ফিরাইয়া দিলাম এবং তাহাদের সঙ্গে তাহাদের মতো আরো দিলাম আমার বিশেষ রহমত রূপে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين এবং স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও জুল কিফল এর কথা তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين এবং তাহাদেরকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম তাহারা তো ছিল সৎকর্মপরায়ণ وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين এবং স্মরণ করো জুন্নুনের কথা যখন সে ক্রোধ ভরে বাহির হইয়া গিয়াছিল এবং মনে করিয়াছিল আমি তাহার জন্য শাস্তি নির্ধারণ করিব না অতঃপর সে অন্ধকার হইতে আহ্বান করিয়াছিল তুমি ব্যতীত কোনো ইলা নাই তুমি পবিত্র মহান আমি তো সীমা লঙ্ঘনকারী فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين তখন আমি তাহার ডাকে সাড়া দিয়াছিলাম এবং তাহাকে উদ্ধার করিয়াছিলাম দুশ্চিন্তা হইতে এবং এইভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করিয়া থাকি وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين এবং স্মরণ করো জাকারিয়ার কথা যখন সে তাহার